থার্ড ক্লাসের মুফাসিরগণের ডিউটি কি থার্ড ক্লাসের মুফাসিরগণের ডিউটি হইল আপনি শুধু দুই দলকে ফলো করবেন নিজের পক্ষ থেকে কিছু বলবেন না কোন দুই দল বুঝছেন আপনি শুধু দুই দলকে ফলো করবেন নিজের পক্ষ থেকে আলাদা কিছু বলবেন না তবে নতুন কোন সমস্যা আপনার যুগের মানুষের মধ্যে আসলে ওই দুই দলের বিশ্লেষণ থেকে সমাধান উদ্ধার করে তাদের সামনে পেশ করবেন দুই দলের কাছ থেকে উদ্ধার করে সমাধান তাদের সামনে পেশ করবেন সুতরাং থার্ড ক্লাসের মুফাসিরেরও যোগ্যতা আর দরকার আছে থার্ড ক্লাসের মুফাসিরেরও ডিউটি আছে এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই আল্লাহ ফকরাবুল আলমিন হজরত মুসা আলহ ইসালামের বিপদ আফদের বিবরণ দিতে গিয়ে বলেন ফাতান্না কা ফুতুনা ফাতান্না কা ফুতুনার তফসির কোরআনের কোন আয়াতে নাই রসুলের হাদি একটা হাদিসে আছে এই হাদিসটা কি হাদিসটাকে হাদিসুল ফুতুন বলা হয় হাদিসুল ফুতুল বলা হয় সাড়ে দশটায় আলাম হয় না না প্রবলেম হতে পারে অনেকের হজরত হজরত সাঈদ ইবনে জুবাইর রাদি আল্লাহ তালাধু হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালুকে জিজ্ঞেস করলেন আল্লাহ যে মুসা ইসলামকে বলেছিলেন ফাতান্না কা ফুতুনা আপনাকে আমি বহু কঠিন বিপদের সম্মুখীন করেছি মনে আছে কথা এই কঠিন বিপদের সম্মুখীন করেছি ফাতান্না কা ফুতুনা এর ব্যাখ্যা কি ই ফুতুন ফিতনা শব্দের বহু বচন আগেই বলেছি ফিতনা শব্দটাকে কোরআনে তিনটা অর্থে ব্যবহার করা হয় একটা হলো বিপদ একটা হলো বিপদের কারণ আর একটা হলো পরীক্ষা এখানে ফিতনা শব্দটা বিপদ অর্থে ব্যবহার করা হয়েছে মুসা আলহ ইসলামকে আল্লাহ জীবনে বহু কঠিন বিপদের সম্মুখীন করেছেন এই বিপদ গুলির ব্যাখ্যা কি একজন সাহাবি রসুলের আরেকজন সাহাবির কাছে জানতে চাইলেন আর সাহাবায় কেরামিগুলি কার কাছ থেকে শিখেছিলেন রসুলের কাছ থেকে শিখেছিলেন সুতরাং আমরা সহি তফসিলের গন্ডির ভিতরে আছি কিনা আমরা যদি সাহাবির কাছ থেকে এই আয়াতটার ব্যাখ্যা উদ্ধার করি তবুও সহি তফসিরের গণ্ডির ভিতরে আসি আমরা যদি আমরা যদি আমরা যদি রসুলের কাছ থেকে এর তফসির পাই তবু আমরা সহি তফসিরের গণ্ডির ভিতরে আসি আল আল আল্লামা জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহ আলহী আল ইত্তান কোরআন নামক কিতাবে লিখেছেন এই সহি তফসির বহির্ভূত যত তফসির আছে সবগুলি মন গড়া তফসির তিনি লিখেছেন মন গড়া তফসির আবার পাঁচ প্রকার মন গড়া তফসির আবার এক নম্বর তফসিল করার যোগ্যতা অর্জন না করেই যারা তফসিল করে এদের তফসিল মন করা তফসিল তফসিল করার যোগ্যতা অর্জন না করেই যারা তফসিল করতে যায় এদের তফসিল মন গড়া তফসিল মন গড়া তফসিল এটা ফার্স্ট প্রকারের এক প্রকার পাঁচ প্রকারের এক প্রকার দুই নম্বর যোগ্যতা অর্জন করছে যোগ্যতা অর্জন করে দেখেছে যে কোরআন তফসিল করার জন্য কিছু নীতিমালা আছে কিন্তু নীতিমালা অনুপাতে তফসিল করলে তার স্বার্থ নষ্ট হয় এই জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও নীতিমালা লঙ্ঘন করে নিজের স্বার্থের পক্ষে তফসিল করে এটা মন গড়া তফসিলের দ্বিতীয় প্রকার আর ওইদিকে গেলে আমার সময় শেষ হয়ে যাবে মন গড়া তফসিলেই সহি তফসিল পর্যন্ত পৌঁছা যাবে না মন গড়া তফসির সম্পর্কে আল্লাহ রসুলের দুই রকম হাদিস পাওয়া যায় এক হাদিসে আল্লাহ রসুল বলেন মানফাসাল কোরআন আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন মন গড়া তফসির সম্পর্কে রসুলের দুইটা হাদিস একটা হাদিস ছিল যে ব্যক্তি কোরআনে মন গড়া তফসির করে সে জাহান্নামি হওয়ার জন্য আর কোন পাপ লাগবে না কোরআনে কেন মন গড়া তফসিল করলো এই একটা পাপই সে জাহাজ নামি হওয়ার জন্য যথেষ্ট দ্বিতীয় হাদিসটা হলো যে ব্যক্তি কোরআনে মন গড়া তফসিল করে সে যদি শুদ্ধ ব্যাখ্যাও করে তবু আল্লাহর কাছে বুলগুণ্য হবে এটা বড় জটিল বুঝলাম সে মন গড়াই করলো কিন্তু শুদ্ধ বললেও আল্লাহর কাছে বুলগুণ্য হবে কেন এই কথাটা বোঝার জন্য সহজ দুইটা উদাহরণ শুনুন এক ব্যক্তি কোরআনের মন গড়া তস্বির করে যোগ্যতা বলতে কিছুই নাই কিন্তু দাবি করে যে আমি ইসলামের অনেক কিছু জানি এই লোকের কাছে আরেক লোক জিজ্ঞাসা করে আরে ভাই আমরা যে লাউ খাই এটার কোন দলিল কোরআনে আছে কয় আছে না দলিল আছে তো বলে কি দলিল আল্লাহ কোরআনে বলেছেন না লাউ কানুই আলামুম বলেন তো আপনারা লাউ খাওয়া যায় কিনা না যায় নাই লাউখানু আলামিনের অর্থ তাহলে এটা কি হইল লাউ খাওয়া যায় এই কথা ঠিকই বলেছে কিন্তু এই আয়াতে এই অর্থ বুঝায় না এই আয়াতে এই অর্থ বুঝায় না মন গড়া তফসিরের তৃতীয় প্রকার হইল কোরআনের তফসির করে কোরআনকে ফলো করার জন্য নয় নিজস্ব মতা নিজের মতবাদ মন গড়া ভাবে একটা আগে ধার্য করে নিয়েছে এই মতবাদটাকে টিকাইয়া রাখার জন্য এখন কোরআনের তফসিরের আশ্রয়ে গিয়েছে কোরআন তার তার কাছে কোরআন আগে না তার নিজস্ব মতবাদ আগে এই ব্যক্তি যদি কোরআনের কোন সহি তফসির তার মন গড়া মতবাদ টিকাবার জন্য ব্যবহার করে আল্লামা উদ্দিন সুইতি আলিদ কান নামক কিতাবে লিখেছেন তার সহি তসির আল্লাহর কাছে মন গড়া তসির গণ্য হবে কারণ সে আসলেই কোরআনের ফলোয়ার নয় সে তার মন গড়া মতবাদের ফলোয়ার মন গড়া মতবাদটাকে টিকিয়ে রাখার জন্য কোরআনের সহি তসিরের আশ্রয় দিয়েছে এই জন্য আল্লাহ রসুল বলেন তুমি যদি সহি তসির করো তবুও তোমারটা গলত Yeah. ওইদিকে আর না গিয়ে এবার সহি তফসিরের ছয় ঠিকানার তৃতীয়টা হইল সাহাবায় কেরামের জিন্দিগি কিনা একজন সাহাবির নাম সাঈদ ইবনে জুবাইর রাজি আল্লাহ তালু আর একজন সাহাবির নাম হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আলহু দুইজনের পরিচয় আগেই বলে দিয়েছিলাম আবদুল্লাহ ইবনে আব্বাসের দুইটা পরিচয় আগেই বলে দিয়েছিলাম একটা পরিচয় তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসিরে কোরআন আর একটা পরিচয় হলো তিনি আল্লাহ রসুলের আপন চাচাত ভাই এই পর্যন্ত যাই শুনলেন কোন কখন সময় শেষ পায় যায় বলতে পারি না এর দ্বারা কি বুঝলেন ইসলামী শিক্ষার কিছু গুরুত্ব আছে দরকার আছে আমাকে একটু ইশারা দিয়েছিলেন ইমাম সাহেব যে আপনাদের এখানে ইসলামী শিক্ষার পরিবেশ গড়ার উপযোগী কিছু কথা বলার জন্য আমি তো মনে করি আলাদাভাবে আর বলার দরকার নেই এইটুকু বুঝে থাকলে ইসলামী শিক্ষার যে জরুরত আছে এইটুকু বুঝে থাকলে তো ওনার কথা শুরু আনাই ফালন হয়ে গেল আমার নাকি বলেন আপনারা হজরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচা সবাই এই উম্মতের শ্রেষ্ঠ মহাস্তিরে কোরআন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহুর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ যে বলেছেন ফাতান্না কাফুতুনা আপনাকে আমি কঠিন বিপদ আপদের সম্মুখীন করেছি এর তফসিরটা কি তিনি বলেন এর তফির অনেক লম্বা আজকে বলার মতো সময় আমার হাতে নাই আগামীকাল ঘুরে আসবা তুমি আমার কাছে পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে আবদুল্লাহ ইবনে সাইদ ইবনে জুবাইর রাদি আল্লাহ তালানহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহুর ঘরে গেলেন তিনি এই ফাতান্নাকা ফুতুনার নবীকে আল্লাহ কত বড় বড় বিপদের সম্মুখীন করেছিলেন শত্রুদের হাতে তার বিবরণ দেওয়া শুরু করলেন ফাতান্নাকা ফুতুনার তফসিল শুরু করলেন এখানে বড় বড় পাঁচটা বিপদের কথা বলা হয় এক একটা বিপদের বিবরণের জন্য অন্তত এক একটা করে দিনের দরকার আমি আজকে বলে শেষ করতে পারবো একটু বলবো ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না একটু একটু বলবো তবে আজকে যেহেতু শেষ হবে না এই জন্য বিস্তারিত বলে শেষ হবে না এই জন্য কথা থাকলো আমি আবারও আপনাদের এখানে আসার লুবে নয় আপনাদের কৌতূহল যদি বাকি থাকে আর ভবিষ্যতে যদি আল্লাহ আবারও আমারও আসার তৌফিক দেন এবং আপনাদেরও বসার তৌফিক দেন আর আমাকে স্মরণ করাইয়া দেন যে হাদিসুল ফুতুনের ব্যাখ্যা শুরু হয়েছিল শেষ হয় নাই ফাতান্নাকা ফুতুনা আয়াতের তফসিল শুরু হয়েছিল শেষ হয় নাই তখন ইনশাল্লাহ তার বিস্তারিত বিবরণ শোনাবার চেষ্টা করব আর যদি আমার তকদিরে না তাকে আসা আপনাদেরও সুযোগ না হয় বসার আমি আপনাদের জন্য দোয়া করব দুনিয়াতে আখেরাতে আল্লাহ আপনাদের ভালা করুন আমার জন্য আপনারা দোয়া করবেন দুনিয়াতে আখেরাতে আল্লাহ আমাকে ভালাই করুন ইবনে জুবাই ইবনে আব্বাস বলেন ইবনে জুবাইর কে বলেন হজরত মুসা আলহিসাম যে মিশরের বাসিন্দা ছিলেন কিভাবে মিশরের বাসিন্দা হলেন সেটা বিগত তারিখে বলা হয়েছে সেই মিশরের বাচ্চা ছিল ফেরাউন ফেরাউন তার উপাধি তার ব্যক্তিগত নাম নয় তার ব্যক্তিগত নাম ছিল তত্ত্ববিদ মুফাসিরিনে কেরামের মতে যে ফেরাউনের সাথে মুসাসলিমের সংঘর্ষ হয়েছিল মিশরে যে ফেরাউন মিশরের শাসনকর্তা ছিল তার ব্যক্তিগত নাম ছিল রামাসিস ফেরাউন ছিল ওই ওই সময় ওই দেশের গদি নিসিনদের উপাধি এই রামাসিস গদি নিসিন হয়ে এই দেশের আদিবাসিন্দা আদিবাসিন্দাদের বংশের নাম ছিল কীর্তি বংশ আর মুসা আলহিসের বংশের নাম ছিল ইসরায়েলি বংশ বুঝে থাকতে বলুন এই দেশের আদিবাসিন্দাদের কোন বংশ কীর্তি বংশ আর মুসা ইসলামের বংশ হইল বনি ইসরায়েল বংশ বনি ইসরায়েল বংশ এই দেশের আদিবাসিন্দা নয় এরা সিরিয়ার বাসিন্দা ছিল হজরত ইউসুফ আলী ইসলামের মাধ্যমে এরা মিশরে পুনর্বাসিত হয়েছিল বলেন তো কথা বুঝে থাকলে বনি ইসরায়েল মিশরের আদিবাসিন্দা না পুনর্বাসিত কারামল থেকে পুনর্বাসিত ইউসুফ আলী ইসলামের কাছ থেকে তারপর ইউসুফ ইসলাম তো মিশরের শাসন ক্ষমতা লাভ করেছিলেন দীর্ঘদিন ইসরায়েলিদের হাতেই মিশরের শাসন ক্ষমতা ছিল দীর্ঘদিন পরে ইসরায়েলিরা মিশরের শাসন ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হইল আবার এই দেশের আদিবাসীন্দারা ক্ষমতায় গেল ক্ষমতায় যাওয়ার পরে তোমাদের কারণে আমরা ক্ষমতা হারাইয়া দীর্ঘদিন কাটাইলাম এই হিংসায় ক্ষমতাসীনরা ইসরায়েলি গোষ্ঠীর উপর অমানসিক জুলুম অত্যাচার শুরু করল এমত অবস্থায় ফেরাউনের দরবারে একদিন বড় বড় শিক্ষিত ছিল ফেরাউন নিজে অনেক বড় শিক্ষিত ছিল আমি তসিরের কিতাবে লেখা দেখেছি ফেরাউন নিজে জাবুর কিতাবের আলিম ছিল হ্যাঁ তাই তার দরবারে একদিন আলোচনা শুরু হইল যে আল্লাহ ফকরাবুল আলমিন জাবুর কিতাবে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ ইসরায়েলি বংশে অসংখ্য নবী রসুল দুনিয়াতে পাঠাইবেন কাজে আমরা যে হারানুগম হারানুগতি ফেরত পেয়ে এই ইসরায়েলিদের উপর অমানসিক জুলুম অত্যাচার করতেছি আমাদের আমলেই যদি আল্লাহ এদের গোষ্ঠীতে কোন নবী পাঠিয়ে দেন তাহলে আমাদের প্রতিটি জুলুম অত্যাচারের বিচার করায় গণ্ডায় হয়ে যাবে কারণ নবীদের বিরুদ্ধে লড়াই করে কেউ কোনোদিন বিজয়ী হতে পারে না কাজেই যদি আমাদের আমলে ইসরায়েলি গোষ্ঠীতে কোনো নবী জন্ম হইয়া যায় তখন আমাদের পিঠ বাসাবার উপায় কি হবে ফিট বাঁচানি কথাটা বুঝতে পারছেন আমাদের ফিট বাসানির উপায় কি হবে ফেরাউন সিদ্ধান্ত দিল আল্লাহর একটা স্থায়ী নিয়ম আছে আল্লাহ কোন নারীকে নবী বানান না আল্লাহ সব সময় পুরুষকে নবী বানান এই কথাটার অনেক গুরুত্বপূর্ণ মহামূল্যবান তাৎপর্য আছে যা আলোচনা করার সময় এখন আমার হাতে নাই আল্লাহ কেন কোন নারীকে জীবন জীবনে কোনদিন নবী বানাইলেন না যত মানুষকে আল্লাহ নবী বানাইলেন সবগুলি পুরুষকে নবী কেন বানাইলেন এই আলোচনা এখন করার মতো নাই ফেরাউন বলল যে আল্লাহর একটা স্থায়ী নিয়ম আছে কোন নারীকে আল্লাহ নবী বানান না পুরুষকে নবী বানান সুতরাং বনি ইসরায়েলের কাউকে যদি আমাদের আমলে নবী বানিয়ে ফেলেন সেটা একটা পুরুষকে বানাবেন সুতরাং বনি ইসরায়েলের কেউ যেন আমাদের আমলে নবী হতে না পারে এজন্য আজ থেকে আমি আইন জারি করে দিলাম অগণিত জল্লাদ বাহিনী সারা দেশে ডিউটি পালন করবে ইসরায়েলিদের গোষ্ঠীতে কোনো ছেলে জন্ম গ্রহণ করার সাথে সাথে তাকে হত্যা করে ফেলবে জল্লাদ বাহিনী মায়ের কুল থেকে কেড়ে নিয়ে তাকে হত্যা করে ফেলবে এই আইন পাশ করার দীর্ঘদিন পরে তার আইনের কারণেই তার দেশে একটা জটিলতা দেখা দিল কি জটিলতা এবার কোনো মানুষ ওই দেশের আদিবাসিন্দাদের কোনো নিম্ন স্তরের কোনো কাজের জন্য নিকৃষ্ট কোনো ডিউটির জন্য জুতা সিলানির জন্য টয়লেট পরিষ্কার করার জন্য এগুলো নিম্নমানের ডিউটি এই নিম্নমানের ডিউটি পালন করাবার জন্য এই বহিরাগত গোষ্ঠীর মধ্যে কোনো যুবক পুরুষ পাওয়া যায় না বলেন তো কেন এখন রাজার বংশের লোক দিয়া টয়লেট পরিষ্কার করা নিয়ে লাগে জটিলতা কার আইনের দ্বারা সৃষ্টি হইল নিজের আইনে নিজে ফাঁসাইয়া গেল এইবার এই সমস্যাটা আবার ফেরাউনের সামনে আলোচনা হলো আপনার আইন পালন করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হইলাম আমরা এখন কি করা যায় বিগত তারিখে আমি বলে দিয়েছি এখানে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ব্যাপার আমাদের জীবনে আছে সেটা সেটা হলো আইন বানানির যোগ্যতাও কোনো মানুষের নাই আইন বানানির অধিকারও কোনো মানুষের নাই আইন বানানির যোগ্যতাও একমাত্র আল্লাহর অধিকারও একমাত্র আল্লাহর মানুষ যারা গদিনিসীন হবে এদের দায়িত্ব শুধু আল্লাহর আইনটা বাস্তবায়নের ব্যবস্থা করা মানুষের মধ্যে আইন বানানির যোগ্যতা নাই কেন কারণ মানুষ উপস্থিত দেখে ভবিষ্যৎ দেখে না ঠিক না ঠিক কাজে উপস্থিত সমস্যা সামনে নিয়ে আইন বানায় ভবিষ্যতে যখন অবস্থার পরিবর্তন হইয়া যায় তখন নিজের আইনে নিজেই ফাঁসাইয়া যায় যেমন ভাবে ফেরাউন নইল কথা বুঝেন কিনা দেখেন যেমন ভাবে কি হইল ফেরাউনের ঘটনা বুঝে থাকলে বলুন মানুষের মধ্যে আইন বানানির যোগ্যতা আছে তার জ্বলন্ত প্রমাণ ফেরাউনের আইন নিজের আইনে নিজেই ভাসাইয়া গেল দুই নম্বর কারণ মানুষের মধ্যে আইন বানানি মানুষের আইন বানানির অধিকার নাই কেন কারণ মানুষ প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্বার্থ আছে কম হোক বেশি হোক ন্যায় হোক অন্যায় হোক ন্যায় স্বার্থ বলতে কোনো স্বার্থ নাই ন্যায় স্বার্থ বলতে তো স্বার্থ আছে মানুষের স্বার্থ আছে সুতরাং যে মানুষের হাতে আইন বানানির অধিকার দেওয়া হবে সে অপরের স্বার্থ রক্ষা করে আইন বানাবে না নিজের স্বার্থ রক্ষা করে আইন বানাবে সুতরাং আইন বানানির অধিকার যার হাতে দেওয়া হইল সে নিজের হাত স্বার্থ রক্ষা করে আইন বানাবে আর বাকি অন্যান্যদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবে সুতরাং মানুষের মধ্যে যেমন ভাবে আইন বানানির যোগ্যতা নাই তেমনি ভাবে মানুষের আইন বানানির অধিকারও নাই এবার বলেন আইন বানানির জন্য যে যোগ্যতাটার দরকার সেটা কি ভবিষ্যৎ যেমন ভাবে দেখে বর্তমান যেমন ভাবে দেখে ভবিষ্যৎ তেমন ভাবে দেখে এমন একটা যোগ্যতার দরকার কিনা আইন বানানির জন্য এই যোগ্যতাটা কি আল্লাহর মধ্যে কিছু আছে আংশিক না হান্ড্রেড পার্সেন্ট এবার বলেন তো আইন বানানির যোগ্যতা একমাত্র কার এবার বলেন আল্লাহ কি পরিমাণ স্বার্থবাদী তাহলে আল্লাহ আইন বানাইলে নিজের স্বার্থ রক্ষা করে বানাইবে না বন্দার স্বার্থ রক্ষা করে বানাইবে এবার বুঝে থাকলে আন্দাজ করতে পারবেন আল্লাহর আইনে বন্দার কি পরিমাণ কল্যাণ হয় আল্লাহর কোন স্বার্থ নাই আইনের মধ্যে আল্লাহ সকল প্রকার আইন একমাত্র বন্দার স্বার্থ রক্ষা করার জন্য আইন বানান এই জন্য আল্লাহর আইন ছাড়া জগতে শান্তির কোন আইন হতে পারে না ফেরাউন নিজের আইনে নিজে ফাঁসাইয়া যাওয়ার পরে সংশোধনী বিল উত্থাপন করা হইল নমরুদের ক্যাবিনেটে নিজেই সংশোধনী সংশোধন সংশোধনী আনলো এইভাবে যেহেতু আমাদের দেশে লেবারের কাজ করাবার জন্য আমাদের জন্য বিভিন্ন নিকৃষ্ট মানের কাজ করাবার জন্য ইসরায়েলি গোষ্ঠীতে একদল যুবক টাকা দরকার এই জন্য নতুন সংশোধিত আইনটা এইভাবে করা হইল যে ইসরায়েলিদের গোষ্ঠীতে প্রথম বৎসর যে সমস্ত ছেলে জন্মগ্রহণ করবে এদেরকে ছেড়ে দেওয়া হবে লেবার বানাবার জন্য আর প্রতি দ্বিতীয় বৎসর যত ছেলে জন্মগ্রহণ করবে এদেরকে হত্যা করে ফেলা হবে নবী হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করার জন্য না এবার হান্ড্রেড থেকে নেমে ফিফটিতে আসলো না বুঝতে পারার নাই কিছু প্রথম আইনে নবী হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ছিল না এখন আইনে ফিফটি ফিফটি হয়ে গেল প্রথম ফিফটিতে হারুন দ্বিতীয় ফিফটিতে মুসা ফিফটি ফিফটি আবার হান্ড্রেড এই আইন পাশ করার পরে যে বছর ছেড়ে দেওয়ার কথা সেই বছর হজরত হারুন আলহিসাম জন্মগ্রহণ করলেন আর যেই বছর ইসরায়েলি গোষ্ঠীতে কোন ছেলে জন্ম হইলে হত্যা করে ফেলার কথা সেই বছরে মুসানবী এই হারুনের মায়ের গর্বে আসলেন গর্বে খুব নিরাপদ ভবিষ্যৎ এতক্ষণের কথা বুঝে থাকলে খুব নিরাপদ ভবিষ্যৎ না বিপদ সংকুল ফায়া কাটা ফুটার সমান এই পর্যন্ত ইবনে আব্বাস পৌঁছার পরে থামলেন ওই হাদিসুল ফুতুন ইবনে জুবান জিজ্ঞাসা করলেন থামলেন কেন বলে আল্লাহ যে মুসাকে বলেছেন ফাতান্না কা ফুতুনা এর তফসির যে তুমি শুনতেছ বহু কঠিন বিপদের সম্মুখীন করেছি আমি তোমাকে কঠিন বিপদ গুলির মধ্যে এইটা একটা বিপদ যে মায়ের গর্বেও হত্যার ফরমান থেকে নিরাপত্তা নয় এক নম্বর গেল তারপরে দুই নম্বর তারপরে তিন নম্বর তারপরে চার নম্বর তারপরে পাঁচ নম্বর পাঁচ নম্বর আমি তো আগেই বলেছি শেষ হবে না পাঁচ নম্বরটা সম্পর্কে একটু আবার দিচ্ছি হজরত মুসা আলহ ইসলাম এই দুই নম্বর তিন নম্বর চার নম্বর পার হইতে হইতে অবস্থা এমন হইল যে মুসা আলহ ইসলাম স্বয়ং ফেরাউনের পালক পুত্র হিসাবে ফেরাউনের ঘরে লালিত পালিত হইতে লাগলেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন কিভাবে ব্যবস্থা করে দিয়েছেন তার বিস্তারিত বিবরণ ওই ফার্স্ট দিনে হস্তা শুনলে বুঝবেন ফেরাউনের ঘরেই হজরত মুসা ইসলাম লালিত পালিত হইতে লাগলেন যখন মুসা ইসলামের বয়স তিরিশ বছর একদিন হজরত মুসা আলহিসাম রাজপুত্র হিসেবে পরিচিত ফেরাউনের পালক পুত্র মুসা বলেন ফেরাউনের ঘর তিরিশ বছর পর্যন্ত মুসা নবী কি কোন কোন পরিচয়ে পরিচিত রাজপুত্র রাজপুত্র রাজপুত্র মুসা রাজপুত্র মুসা মুসা মিশরের শহরের অলিতে গলিতে ঘুরাফিরা করতেছিলেন এমন সময় দেখলেন ওই কীর্তি বংশের একটা লোক ইসরায়েলি বংশের একটা লোককে অত্যাচার করতেছে মারপিট করতেছে ইসরায়েলি গোষ্ঠীর গোষ্ঠীর লোকটা তার বংশের মানুষ হিসেবে চিনে নয় রাজার পুত্র হিসেবে চিনে বলে যুবরাজ একটু দয়া করুন এই লোকটা আমাকে জুলুম অত্যাচার করতেছে মারপিট করতেছে আপনি আমাকে বাঁচান হজরত মুসা ইসলাম মারপিট থেকে রক্ষা করার জন্য ওই লোকটাকে গুছি দিয়েছিলেন কেউ যদি খুব রাগান্বিত হয়ে কাউকে মারপিট করে মারিস না মারিস না বললে থামে না দুই একটা চর্চাপট দিতে হয় দেখি হত্যা করার জন্য না ফিরাবার জন্য এক হাদিস আল্লাহ রসুল বলেন উনসুর আখাকা জালিমান ও মজলুমান তোমার ভাই যদি মজলুম হয় তবুও তারা সাহায্য করো তোমার ভাই যদি জালেম হয় তবুও তারা সাহায্য করো প্রশ্ন জাগে মজলুমকে সাহায্য করা তো সহজ কথা বুঝে আসে জালিমকে সাহায্য করব কেন হাদিসের ব্যাখ্যায় লেখা আছে জালিমের সাহায্যই হইল তাকে জুলুম থেকে ফিরাও কারণ জুলুম থেকে ফিরাইলেই সে আর জাহান্নামি হবে না সুতরাং জালিমকে জুলুম থেকে ফিরানোটাই তারে সাহায্য করা এই হাদিসটা বুঝে থাকলে বলুন মুসা আলহিসাম ওই জালিম লোকটাকে ফিরাবার জন্য ঘুষি মারলেন এটা কি তার দুশ্মনী করলেন না সাহায্য করলেন কিন্তু ঘুষিটা আল্লাহর কুদরতে এমন তালে লাগলো লোকটা জাগাতেই মারা গেল ঘটনাক্রমে এখানে আর কেউ ছিল না তিনজন ইসরায়েলি কীর্তি যুবরাজ যুবরাজকে যুবরাজ যুবরাজে ঘুষি দিল কিপ্তি মারা গেল ইসরায়েলি রক্ষা পাইল আর কেউ দেখলো না ইসরায়েলি তার নিরাপদে তার বাড়িতে চলে গেল পরের দিন যুবরাজ আবার শহরের গলিতে গলিতে ফিরা করতেছিলেন ওই ইসরায়েলি লোকটাকে ওই দিন আরেকটা কিপ্তি লোকে মারপিট করতেছিল পরের দিন আবার একই রকমের ঘটনা অন্য একটা কিপ্তি লোকে ইসরায়েলিকে মারপিট করতেছিল আবার সেই ইসরায়েলি লোকটা যুবরাজকে বলে যুবরাজ আজকে আবারও আমাকে আরেকটা লোক মারপিট করতেছে আপনি আমাকে সাহায্য করুন এইবার যুবরাজ বললেন এই মিয়া তোমাকে প্রতিদিনই কোনো না কোনো লোকে মারে কেন তাহলে বোঝা গেল তোমারও কোনো দোষ থাকতে পারে যখন বললেন বোঝা গেল তোমারও কোনো না কোনো দোষ থাকতে পারে তখন সে বলে তাহলে কি আপনি গতকাল যেমন ভাবে তাকে হত্যা করেছিলেন আজকে তেমনি ভাবে আমাকে হত্যা করে ফেলবেন এই কথাটা শহরের লোকেরা শুনে ফেললো ফেরাউনের দরবারে পৌঁছে দিল মুসা ইসলাম ফিরার আগেই ফেরাউনের দরবার থেকে ফাঁসির হুকুম হয়ে গেল জল্লাদ বাহিনী যাও এই আমার পালক ছেলে মুসাকে যেখানে পাউস ধরে এনে তাকে ফাঁসি কাষ্ঠে জোড়াও এটা হইল যত বিপদ আপদ মুসা ইসলামের জীবনে এসেছিল এর পাঁচ নম্বরটা কত নম্বর এক নম্বরটা কিছু কইলাম আর ফার্স্ট নম্বরটা কিছু কইলাম এই ফার্স্ট নম্বরের সংবাদ তিনি রাজবাড়িতে ফিরে যাওয়ার আগেই পেয়ে গেছিলেন পেয়ে যাওয়ার কারণে পেয়ে যাওয়ার কারণে এই দিন আর বাড়িতে ফেরত না গিয়ে দেশান্তর হয়ে যাইতে যাইতে যাইতে যাইতে আরেক দেশে হজরত সোয়াইব আলহ ইসলাম ছিলেন সেই দেশের পয়গাম্বর সেখানে গিয়ে উপস্থিত হলেন সোয়াইব ইসলামের দুই মেয়ে বকরি চড়াইতো বিকালবেলা বকরিকে কুয়ার পানি পান করাবার জন্য বসেছিল ছেলেরা ভিড় করতে সেই জন্য তারা পিছনে বসা ছিল হজরত মুসা আল ইসলাম দেখলেন এরা বড় অসহায় এই জন্য হজরত মুসা আলহ ইসলাম আমরা কি একটু লেট করবো কারণ তাহলে একটা কাজ করি আমরা আপনারা তো জানেন হুজুর একটু যদি বেয়াদবি না হয় হুজুর আমরা আর একটু লেট করবো ইনশাল্লাহ আপনার আপনাদের কষ্ট হবে না তো ইনশাল্লাহ তাইলে কিন্তু আমাকেও আবার আপনাদের দশ মিনিট সময় দিতে হবে কেন কান্ত স্কুলের কথা আছে ফান্ডরাইজিং এর কথা আছে দেবেন না কি হবে না হবে না ইনশাল্লাহ বলবেন না ইনশাল্লাহ বলেন আসে ইনশাল্লাহ আপনাদের স্মাইলিং ফেস দেখান আপনারা সুন্দরভাবে দেখান যে ইনশাল্লাহ আপনারা রাজি আছেন এগারোটা পর্যন্ত হুজুরে ইনশাল্লাহ এবার পাঁচ নম্বর পর্যন্ত জয়েন পর্যন্ত না পাঁচ নম্বরে আসি মাঝখানে তো ইনশাল্লাহ আগামীতে হবে না আমি দেখি না হজরত মুসা আলাইহিসালাম ফেরাউনের দেশ থেকে পালিয়ে গেলেন যে শহরে গেলেন পালিয়ে সেই শহরের নাম বলা হয়েছে কোরআনের ভাষায় মাদিয়ান শহর সেই দেশে আল্লাহ আগের থেকেই হজরত সোয়াইব আলহিসামকে পয়গম্বর হিসাবে মনোনীত করে রেখেছিলেন সোয়াইব আলহিসামের দুইটা মেয়ে ছিল দিনের বেলা এক সময় মাঠে ছাগল চড়াইত বিকাল বেলা ছাগলদেরকে কুয়ার পানি উঠাইয়া পান করাইয়া সন্ধ্যার আগে বাড়িতে আসত হজরত সোয়াইব আল ইসলাম ওই কুয়ার পাশে গিয়ে যখন দেখলেন এক মুসা আলহিসাম ওই কুয়ার পাশে গিয়া যখন দেখলেন একদল ছেলেরা আপন আপন ছাগলের পালকে পানি পান করাবার জন্য হুড়াহুড়ি করছে আর দুইটা মেয়ে নিরীহ হয়ে আলাদা বসে আছে জিজ্ঞাসা করলেন তোমরা এখানে বসে আছো কেন এরা বলল আমরা ছেলেদের সাথে হুড়াহুড়ি ধাক্কাধাক্কি করি না ছেলেদের পান করানো শেষ হইলে পরে আমরা নিরিবিলি শান্তশিষ্ট ভাবে কুয়ার পানি আমাদের ছাগলের পালকে পান করাবো তারপরে আমরা বাড়িতে যাবো হজরত মুসালসলামের মায়া হইল দয়া হইল মেয়েদের কথায় ছেলেদেরকে ছেলেদের বীরের ভিতরে ঢুকলেন এবং কত থেকে পানি উঠাইয়া সকলের আগে মেয়েদের বকরিগুলিকে ছাগলগুলিকে পান করাইয়া দিলেন মেয়েরা এই দিন অন্য দিনের তুলনায় একটু সকাল সকাল বাড়িতে পৌঁছে গেল এই দুই মেয়ের বাবার নাম হজরত সোয়াইব আল ইসলাম জিজ্ঞাসা করলেন তোমরা তো অন্য দিন ছাগলের পালকে পানি পান করাবার পর বাড়িতে আসে সন্ধ্যা হয়ে যায় প্রায় আজকে এত সকাল সকাল আসলে কিভাবে তারা ঘটনা বলল বলার পরে হজরত সোহাইব হোসেন বলেন ঠিক আছে এই বিদেশি মুসাফির যেই লোকটা এই লোকটাকে আমার কথা গিয়ে বলো আমি তাকে দাওয়াত করেছি সে যেন আমার বাড়িতে আসে হজরত সোহাইব আল ইসলাম তার বয় বড় মেয়ে তফসিলের কিতাবে লেখা আছে এই মেয়েটার নাম ছিল সফুরা বড় মেয়ে সফুরাকে পাঠাইলেন ওই মুসাফির লোকটাকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসার জন্য হজরত মুসাফির সময় এমন একটা অপেক্ষায় ছিলেন অচিনা দেশ কোনো মানুষ চিনি না কোনো বাড়িঘর চিনি না কোনো ফদঘাট চিনি না কোথায় থাকবো কোথায় খাবো কিভাবে জীবনযাপন হবে টেনশন ভুগতে ছিলেন এই অবস্থায় মেয়েটা এসে যখন বলল যে মেহমান মুসাফির আমার বাবা এই দেশের পয়গাম্বর <clears throat> নাম তার সোহাইবুল ইসলাম আমি তার মেয়ে তিনি আপনার সংবাদ আমাদের মাধ্যমে জানতে পেরে আপনাকে দাওয়াত করেছেন আপনি আমার বাড়িতে আমাদের বাড়িতে চলুন হজরত মুসালসান খুশি হয়ে বললেন ঠিক আছে আমি তোমাদের বাড়িতে চলবো তবে একটা কথা কি কথা তুমি যদি আগে আগে যাও আমি যদি তোমার পিছনে পিছনে যাই আমাকে আর রাস্তা বলতে হবে না তুমি যেদিকে যাবে সেদিকে আমি যাব সহজ কিন্তু এত সহজ দুনিয়াতে এত সহজ সব কাজ হয় না তুমি আমার পিছনে পিছনে আসবা আমি তোমার আগে আগে যাব কোন সময় ডানে মুড় দিতে হবে কোন সময় বায়ে মুড় দিতে হবে কোন সময় সোজা যেতে হবে তুমি পিছন থেকে আমাকে বলে দেবা কারণ কারণ হলো হজরত মুসা আলহিসাম মেয়েটাকে বুঝাইতে চাইলেন যে তুমি যদি আমার আগে আগে যাও তোমাকে ফলো করে যদি আমার রাস্তা চলতে হয় তাহলে অনিচ্ছাবশত হইলেও পিছন দিক থেকে হইলেও তুমি ভিন্ন মেয়ে আমি ভিন্ন পুরুষ আমার দৃষ্টি তোমার উপর পড়তে পারে আর পর পুরুষের দৃষ্টি ও কারণে পর নারীর উপর পড়তে থাকলেই ফেতনা হয় দৃষ্টি পড়তে থাকলেই ফেতনা হয় এবার বলেন ফেতনা শব্দের অর্থ কটা এর মধ্যে একটা একটা একটা অর্থ আছে কিনা পরীক্ষা এবার বলুন যে দেশের মেয়েরা অবাধে পুরুষদের সামনে চলে আর যে দেশের পুরুষেরা অবাধে মেয়েদেরকে দেখে সেই দেশে কি কোনো ফেতনা আছে কোনো ফেতনা নাই যদি কেউ মনে করেন যে এমন দেশে কোনো ফেতনা নাই তাহলে আমার তিক্ত অভিজ্ঞতা থেকে দুই একটা উদাহরণ বলব আপনাদের এই দেশে নয় কাজে কেউ মাইন্ড করবেন না প্লিজ আপনাদের এই দেশে নয় এইরকম আরেকটা দেশের ঘটনা বলি সেটাও এই দেশটার মতোই যেই দেশের মেয়েরাও অবাধে পুরুষের সামনে যায় আর পুরুষরাও অবাধে মেয়েরা দেখে ওই দেশে গেলাম এরকম প্রোগ্রামে গেলাম বহু পুরুষ আমার কাছে আসলো তাবিজের জন্য জিজ্ঞাসা করলাম কিসের তাবিজ কেউ বলে আমার স্ত্রী আমার ঘরে থাকে না কেন কোথায় যায় কোথায় যায় আমাকে বলে না তুমি দেখো না কোথায় যায় যে একটা পুরুষ আসলো গড়ে ডাক ডাক দিল দরজা খুললো রাত্রে বারোটার পরে ওই পুরুষটার সাথে চলে যায় তুমি ফিরাতে পারো না বলে না কেন আমি জোর করে ফিরাতে গেলে সে পুলিশ ডাকবে আর পুলিশ আসে বলবে সে কার সাথে চলে যাবে কার সাথে যাবে না কোথায় থাকবে কোথায় থাকবে সেটা তার অধিকার তোমার বাধা দেওয়ার কোনো অধিকার নাই পুলিশ আমাকে বেঁধে নিয়ে যাবে সুতরাং এই দেশের প্রশাসনের দ্বারা তাকে কন্ট্রোল করার কোনো উপায় নাই আপনি একটা তাবিজ দেন যে তাবিজ আমার স্ত্রীকে তাকে কন্ট্রোল করতে পারে ফেতনা পড়ছে এই লোকটা ফেতনা পড়ছে বলে নাই ফেতনা কেন হয় ফেতনা কেন হয় অবাধ নারী পুরুষের অবাধ চলাফেরার কারণে ফেতনা হয় হজরত মুসা আল ইসলাম বলেন তুমি আমার আগে আগে চললে আমি তোমার পিছনে পিছনে চললে অনিচ্ছাবশত আমার দৃষ্টি তোমার উপর পড়তে পারে এইটাও ফেতনার কারণ হইতে পারে ফেতনার ব্যাখ্যা বললে আর একটা উদাহরণ দিচ্ছি শুনেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের পরিচয় আগে দিয়েছি সাহাবায় কেরামদের মধ্যে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ফেকা শাস্ত্রবিদ একজন সাহাবি ছিলেন তার নাম ছিল হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তালু আল্লাহ ফকরবুল আলমিন কোরআনের একায়তে বলেন হে নারীরা তোমরা রাস্তায় চলার সময় তোমাদের শরীরের সৌন্দর্য পুরুষের সামনে প্রকাশ করবা না সাবধান তবে যা প্রকাশ না করলে চলে না তার ব্যাপার ভিন্ন আল্লাহ যে আয়াতে বলে বলেছেন ইল্লামা মিনহা নারীরা তাদের শরীরের সুন্দর পুরুষদের সামনে প্রকাশ করবে না তবে যেটুকু প্রকাশ না করলে চলে না সেইটুকুর জন্য ক্ষমা কোনটুকু প্রকাশ না করলে চলে না এই ব্যাপারে সর্বশ্রেষ্ঠ ফেকাবিদ বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ ইবন মাসুদ রাজি আল্লাহ তালানহু একটা তফসির করেছেন সর্বশ্রেষ্ঠ তফসিরবিদ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানহু আর একটা তফসির করেছেন দুটা তফসির এই ফেতনার যুগে এই ফেতনার পরিবেশে এই ফেতনার ফেতনার দ্বারা জর্জরিত মুসলমান সমাজের এই দুই সাহাবির এই ফেতনার ব্যাখ্যাটা ভালো রকম বুঝে রাখা দরকার আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালাহু বলেন আল্লাহ যে কোরআনের আয়াতে বলেছেন হে মুসলমানের নারীরা তোমরা তোমাদের শরীরের কোনো সুন্দর পুরুষদের সামনে প্রকাশ করবে না তবে যেটুকু প্রকাশ না করলে চলে না সেইটুকু মাফ এইটুকু কি এইটুকু হইল শরীরের আবরণ বুরকা বা চাদর শরীরের পোশাক পরার পরে পোশাকের উপর দিয়া যদি চাদর পরে এই চাদরটা তো না পরলে চলবে না এটা তো রাস্তার লোকে দেখবেই চাদর তো আর ডাকার কোনো উপায় নাই অথবা পোশাকের উপর দিয়া যদি বুরকা পরে এই বুরকাটাও পুরুষরা দেখবেই বুরকা তো আবার আরেকটা ডাকনা দিয়া ডাকার উপায় নাই সুতরাং ইবনে মাসুদের তসির মতে মেয়েরাজ যেটুকু পুরুষের সামনে প্রকাশ করলে চলে না সেইটুকুর অনুমতি আছে এর ব্যাখ্যায় বলেছেন শরীরের পোশাকের উপর উপরে উপরের আবরণ চাদর অথবা বুর্খা যেটুকু প্রকাশ না করলে চলে না এটার ব্যাখ্যা কি চাদর অথবা বুর্খা আর বাদ বাকি মাথার থেকে পাও পর্যন্ত মেয়ে লোকের সমস্ত শরীর ওই সুন্দর কোন অংশ পুরুষের সামনে প্রকাশ করতে পারবে না এটা বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালানহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এতক্ষণের দীর্ঘ আলোচনা মনে থাকলে বলুন কোরআনের তফসির রসুল করিম সাল্লাম আল্লাহর কাছ থেকে শিখে তারপরে সর্বপ্রথম সরাসরি কাদেরকে শিক্ষা দিয়েছিলেন যেমনটা শিখেছিলেন তেমনটা না অন্যটা তাহলে ইবনে মাসুদ রসুলের সাহাবি কিনা ইবনে মাসুদে আয়াতের যে ব্যাখ্যাটা করলেন কার কাছে শিখলেন রসুলের কাছে আর রসুল এই ব্যাখ্যা শিখেছিলেন কার কাছে আল্লাহর কাছে তারপরে যদি ব্যাখ্যাটা আমাদের পছন্দ না হয় তাহলে আপনার রুচি আল্লাহ যেন আল্লাহর পছন্দ সই করে দেন এর চেয়ে ভালো দোয়া করার মতো আর কিছু নাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি ব্যাখ্যা হলো আর একটা সেটা কি আরো একটা আরো একটা ব্যাপার হইতে পারে যেটুকু প্রকাশ না করলে চলে না সেটা কি সেটা হইল যে সমাজে ফেতনার আশঙ্কা নাই যে সমাজে মেয়ে দেখলে পুরুষেরা আকৃষ্ট হয় না এই সমাজটা কোথায় আছে দুনিয়ায় যে সমাজে ফেতনার আশঙ্কা নাই সেই সমাজে যদি রাস্তায় চলার সময় প্রয়োজন হয় চেহারা কুলার চেহারা না করলে হয়তো এই মুহূর্তে কিছু একটা কিছু অসুবিধা হতে পারে এইখানে যদি পুরুষেরা রাস্তায় মেয়ে লোক দেখলে ফিরে তাকায় না এই রকম চরিত্র যদি পুরুষের হয় তাহলে ওই সমাজে মেয়েরা প্রয়োজনবশত চেহারাটুকুও খুলতে পারে এটা কার ব্যাখ্যা তাহলে পুরুষের সামনে চেহারা খুলতে পারে এই ব্যাখ্যা আবদুল্লাহ ইবিন আব্বাসের পুরুষের সামনে চেহারাও খুলতে পারবে না এই ব্যাখ্যা আবদুল্লাহ ইবনে মাসুদের আবদুল্লাহ ইবনে মাসুদের ব্যাখ্যা নিয়ে কোনো আলোচনার দরকার নাই আবদুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা নিয়ে আলোচনার দরকার আবদুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যায় দেখা যায় পুরুষের সামনে মেয়ে লোকেরা চেহারা খুলতে পারে বিনা শর্তে শর্ত সাপেক্ষে শর্তটা হইল যদি সমাজে ফেতনা না থাকে এবার বলেন আপনাদের বর্তমান দুনিয়ার কোন সমাজে ফেতনা নাই তাহলে আবদুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা মতো পুরুষের সামনে নারীরা চেহারা খুলতে পারে কোথায় যাবেন কোরআনের তফসির কোথায় আর আমরা কোথায় কোরআনের তফসির কার কাছ থেকে শিখি আমরা কোথায় পাওয়া যায় কোরআনের সহি তফসির কোরআনের সহি তফসিরের ঠিকানা কোথায় খবর আছে কিনা এই জন্য হজরত মুসা আলহিসাম সফুরাকে বলেন মনে নেই কথা না ঘটনা বলে গেলেন মুসা আলহিসাম সফুরাকে বলেন সফুরা তুমি আমার আগে আগে যেতে পারবে না আমার পিছনে পিছনে যাও কারণ আগে আগে গেলে তুমি ভিন্ন নারী আমি ভিন্ন পুরুষ অনিচ্ছায় যদি আমার দৃষ্টি তোমার উপর একবার পড়বে এমন কথা নয় তুমি আমার আগে আগে হাঁটতে থাকবে আর আমি তোমার পিছে পিছে চলতে থাকবো একবারই দৃষ্টি পড়বে না বারবারই পড়বে কোন ভিন্ন নারী পোশাক পরিহিত ভিন্ন নারীর উপরও ভিন্ন পুরুষের দৃষ্টি বারবারই পড়তে থাকলে ফেতনা না হইয়া যায় না ফেতনা না হইয়া যায় না এই ফেতনার হাত থেকে তুমিও যদি বাঁচতে চাও এই ফেতনার হাত থেকে আমাকেও যদি বাঁচাতে চাও তাহলে তুমি আমার পিছনে পিছনে আসবা আমি তোমার আগে আগে যাব ডাইনে যাব না বায়ে যাব না সুজা যাব পিছন থেকে বলে দেবা অনিচ্ছাবশত যেন তোমার উপর আমার দৃষ্টি না পড়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে হজরত আলী রাজি আল্লাহ তালাহু জিজ্ঞেস করলেন ওগো আল্লাহ রসুল বিন্দ নারীর দিকে ইচ্ছাকৃতভাবে সুন্দর দেখার জন্য দৃষ্টি নিক্ষেপ করলে আল্লাহর রসুল বলেন কিয়ামতের দিন গলন্ত সীসা ওই পুরুষের চোখে ঢেলে দেওয়া হবে মান নাজারা ইলা মাহাসিনী আজনাবিয়াতিন যে পুরুষ ভিন্ন নারীর সুন্দর ইচ্ছাকৃতভাবে দেখে যে পুরুষ ভিন্ন নারীর সুন্দর ইচ্ছা করে দেখে আল্লাহ রসুল বলেন সেই পুরুষের চুকে হাসরের মাঠে গলন্ত সীসা ঠান্ডা হয় গলন্ত সীসা ঠান্ডা হয় না আগুনের মতো গরম চোখে ঢেলে দেওয়া হবে ওই পুরুষের সুখে গলন্ত সীসা ঢেলে দেওয়া হবে আলী বলেন ওগো আল্লাহ রসুল এত বড় কঠিন শাস্তি ইচ্ছাকৃত ভাবে কোন ভিন্ন নারীর সুন্দর দেখলে এত বড় শাস্তি কিন্তু আমার অনিচ্ছাবশত যদি কোন নারীর উপর আমার দৃষ্টি পড়ে যায় তবুও কি আমার সেই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ রসুল বলেন লা ইয়া আলী লাকান নজরাতুল উলা লান নজরাতুল সানিয়া হে আলী একটা দৃষ্টি পড়ে গেল তোমার ইচ্ছা অনিচ্ছাবশত হতে পারে কিন্তু দ্বিতীয় দৃষ্টি যদি তুমি আবার তাকাও সেটা তো তোমার অনিচ্ছা নয় সুতরাং প্রথম দৃষ্টি ক্ষমা আছে দ্বিতীয় দৃষ্টির ক্ষমা নাই এবার বলেন আমার আগে আগে যদি হাঁটে প্রথম দৃষ্টি পড়বে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম হবে এই জন্য হজরত মুসা আলহিসাম বলেন এই দ্বিতীয় প্রথমের পরে যেন দ্বিতীয় হওয়ার চান্স না থাকে দ্বিতীয়র পরে যেন তৃতীয়র চান্স না থাকে এই চান্স থেকে মা বোনদেরকে মা বোনের ইজ্জত রক্ষা করার মতো ফিকির বর্তমান সমাজে কতজন মুসলমানের মাথায় আছে কাজেই এই চাল যেন না তাকে দ্বিতীয়বারও তোমার উপর আমার দৃষ্টি পড়ে যাওয়ার তৃতীয়বারও তোমার উপর আমার দৃষ্টি পড়ে যাওয়ার হোক না পিছন দিক থেকেই তোমার উপর আমার দৃষ্টি পড়ে যাওয়ার চাল যেন না তাকে এই জন্য তুমি আগে হাঁটতে পারবে না তুমি পিছনে হাঁটবে আমি আগে যাব তারপর হজরত ইয়ে সফুরা সোহেব ইসলামের মেয়ে তাই করলেন পিছন পিছনে হাঁটলেন মুসলসাম আগে আগে গেলেন পদ বাতাইয়া দিয়ে আদিয়া হজরত মুসা ইসলাম সফুরাকে দিয়া হজরত সোহেব ইসলামের বাড়িতে পৌঁছলেন এই পর্যন্ত যা কিছু বলা হইল আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন এর ভিতরে কি আমাদের বর্তমান সমাজের মুসলমানদের জানার মতো বুঝার মতো শিকার মতো ফলো করার মতো কিছু আছে যদি তাকে তাহলে আল্লাহ আমাদেরকে শুধু এর এর কাছ থেকে এই এই এই সবগুলি কথার থেকে আমাদের যা কিছু সংগ্রহ করার মতো যা কিছু শিক্ষা গ্রহণ করার মতো যা কিছু ফলো করার মতো তাকে ওইগুলিকে আল্লাহ আমাদের ফলো করার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন